আরেকটি প্রশ্ন এক ভাই বলেছেন তবা করার জন্য কোন নির্দিষ্ট দোয়া আছে কি বা কোন দোয়া উত্তম হবে তবা করার জন্য আপনি নিজের ভাষায় দোয়া করবেন সবচাইতে ভালো সবচাইতে ভালো যেটি কথা বুঝছেন এবং আল্লাহকে আপনি কায়মনে জড়িয়ে ধরতে পারবেন আপনার ভাষা দিয়ে দোয়া করলে এর চাইতে ভালো দোয়া আর হতে পারে না তবে হাদিসে রয়েছে সৈয়দুল ইস্তেকফার নবী করিম সাল্লাহ সাল্লাম যে দোয়াকে সৈয়দুল ইস্তেকফার বলেছেন

এত খুশি হান আল্লাহ বলেন ফেরিস্তাদেরকে দেখো আমার বান্দা কি বলছেন আমার ছাড়া কেউ মাফ করতে পারবে না কোন ফেরিস্তাও মাফ করতে পারবে না কোন জিনও মাফ করতে পারবে না কোনো মানুষ তাকে মাফ করতে পারবে না কোন নবী রসুল অলিও মাফ করতে পারবে না আল্লাহ তোমার ছাড়া আর কেউ মাফ করতে পারবে না আল্লাহ খুশি হয়ে যান তো এই দোয়া যদি মুখস্থ থাকে তো তার সাথে পড়বেন কিন্তু নিজের ভাষায় আল্লাহর কাছে তবা করেন